যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ এই পৃথিবী সপ্ত আকাশ সবই যদি হয় তা তবে ফিরে এসো কোরআনে সকল জীবনের সন্ধানে তবে ফিরে এসো কোরআনে আলোকিত জীবনের সন্ধানে শঙ্কা মুক্ত আলোর পৃথিবী পাবে তুমি উপহার যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ যতই বাধা আসুক তোমার আলোর পথেই তুমি চলবে জালিমের হুঙ্কার পারবে না তোমাকে পরাজিত করতে যতই বাধা আসুক তোমার আলোর পথে তুমি চলবে জালিমের হুঙ্কার পারবে না তোমাকে পরাজিত করতে যদি মানো জীবন আল্লাহ এই জীবনে কায়েম হবে শুধুই আদেশ যে তা তবে ফিরে এসো কোরআনে সকল জীবনের সন্ধানে তবে ফিরে এসো আলোকিত জীবনের সন্ধানে মুক্ত আলোর পৃথিবী পাবে তুমি উপহার যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ কোরআন ছাড়া এই পৃথিবী শান্তিময় হবে না শান্তিময় পৃথিবী গড়তে কোরআন আসল ঠিকানা কোরআন ছাড়া এই পৃথিবী শান্তিময় হবে না শান্তিময় পৃথিবী গড়তে কোরআন আসল ঠিকানা যদি মানো জমিন আল্লাহ এই জমিনে কায়েম হবে শুধুই বিধান যে তা তবে ফিরে এসো কোরআনে সফল জীবনের সন্ধানে তবে ফিরে এসো কোরআনে আলোকিত জীবনের সন্ধানে শঙ্কা মুক্ত আলোর পৃথিবী পাবে তুমি উপহার যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ মানব রচিত সকল মতে অশান্তির হয় সৃষ্টি শান্তির সন্ধান পেতে হলে কোরআনে রাখো দৃষ্টি মানব রচিত সকল মতে অশান্তির হয় সৃষ্টি শান্তির সন্ধান পেতে হলে কোরআনে রাখো দৃষ্টি যদি মানো কোরআন আল্লাহ এই কোরআনই দিতে পারে মুক্তি মানবতা তবে ফিরে এসো কোরআনে সকল জীবনের সন্ধানে তবে ফিরে এসো কোরআনে অলোকিত জীবনের সন্ধানে শঙ্কামুক্ত আলোর পৃথিবী পাবে তুমি উপহার যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ এই পৃথিবী সপ্ত আকাশ সবই যদি হয় তবে ফিরে এসো সকল জীবনের সন্ধানে তবে ফিরে এসো অলোকিত জীবনের সন্ধানে মুক্ত আলোর পৃথিবী পাবে তুমি উপহার যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ যদি মানো